বিবাহের অনুষ্ঠানে কনেকে না দেখিয়ে উপহার গ্রহণ করা যাবে কি বিবাহের অনুষ্ঠানে কনে দেখবে কেন কনে দেখাটাই তো জায়েজ নাই জি এটা দেওয়াটা ঠিক না বিবাহের অনুষ্ঠানে এই জাতীয় হাদিয়া উপটোকন দেওয়াটা ঠিক না কারণ হলো কি আপনি হয়তো চারজন পাঁচজন দশজনে দিতেছেন তখন অন্যরাও মানে চক্ষু লজ্জায় হলেও অনেকে এটা দিতে বাধ্য হয় যে সবাই দিতেছে উনি না দিলে কেমন দেখা যায় একজনের কাছে হয়তো সামর্থ্য নাই কিন্তু সেও দেখতেছে সবাই দিতেছে তাদের কারণে সে বাধ্য হয়ে দিতে হচ্ছে এজন্য সেখানে না দিয়ে আপনি পরবর্তীতে এক সময় গিয়ে তাকে দেখতে যান বেড়াইতে যান গিয়ে তখন দিয়ে আসেন আপনার সামর্থ্য আছে কিন্তু ওই বিবাহের অনুষ্ঠানে দেওয়াটা ঠিক না অনুষ্ঠানে দেওয়ার দ্বারা হয়তো আমার সামর্থ্য আছে আর পাঁচজনের নাই কিন্তু আমার কারণে বাকি পাঁচজনও দিতে বাধ্য হয় এবং এটা একটা রুসম রেওয়াজে পরিণত হয়ে যায় না দিলে মনে হয় যে তার কাছে অপরাধী যে একটা বিয়ের অনুষ্ঠানে গেলাম কিচ্ছু দিলাম না সবাই দিতেছে আমার কাছে কেমন অনেকে চক্ষু লজ্জার ভয়ে এটা অনেকে দাওয়াতে খায় না অনেকে দিতে বাধ্য হয় এই জন্য ওখানে না দিয়ে আমার যদি হাদিয়া দেওয়ার ইচ্ছা থাকে তাহলে পরবর্তীতে আমি আরেকদিন বেড়াইতে যাব যাই ওই দিন নিয়ে যাব যা নেওয়ার